السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد قال صلى الله عليه وسلم من توضأ فأحسن الوضوء خرجت خطاياه من جسده حتى تخرج من تحت أظفاره رواه مسلم উপস্থিত ইসলাম প্রিয় দিনী বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা এবং প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ সাল্লি আলহি আল্লাহ বারেক আলেহ আমরা আজকে একটি বিশেষ বিষয়ের আলোচনা করার জন্য আপনাদের কাছে উপস্থিত হয়েছি তিরিশ চল্লিশ মিনিট আপনাদেরকে ধৈর্য সহকারে এই আলোচনা শোনার আমন্ত্রণ জানাই আল্লাহ যেন আমাদেরকে দিনের এই সঠিক জ্ঞান অর্জন করার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন বন্ধুগণ যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই বিষয়টি হচ্ছে ফজিলতের বিষয় ফজিলত একটি বিষয় যেটা ইসলামের যাবতীয় বিধানের সাথে সম্পর্ক রাখে অধিকাংশ বিধানের সাথে সম্পর্ক রাখে ফজিলতটা কি জিনিস এর বাংলা বলতে পারেন লাভ কল্যাণ বেনিফিট ইসলামে আল্লাহ রাবুল আলমিন যে সকল বিধান দিয়েছেন বা বলতে পারেন আদেশ করেছেন নিষেধ করেছেন এ সকল বিধানের একটা লাভও দিয়েছেন একটা কি দিয়েছেন লাভ দিয়েছেন বেনিফিট দিয়েছেন তবে অধিকাংশ বেনিফিট আখেরাতের সাথে সম্পর্ক অনেক সময় কিছু এমনও বিধান আছে যার বেনিফিট বা লাভ বা ফজিলত দুনিয়ার দুনিয়াতেও আছে এবং আখেরাতেও আছে কিন্তু এমন কিছু বিধান আছে বা বলতে পারেন সব বিধানেরই সম্পর্ক অবশ্যই আখেরাতের লাভের সাথে আছে এরকম যতগুলো বেনিফিট বা ফজিলতের কথা ইসলামে এসেছে যে সকল বিষয়ের এসেছে আপনারা অনেকে ফাজাইলে আমলের নাম শুনে হবেন একটা বই যেখানে ছয়টি বিষয়ের ফজিলতের কথা বলা হয় কিন্তু তৌহিদের পর সবচেয়ে বেশি যে বিষয়টার ফজিলত এসেছে লাভ ও বেনিফিটের কথা এসেছে সেটি হচ্ছে নামাজ সেটি কি সেটি নামাজ তৌহিদের পর সবচেয়ে বেশি যে বিষয়টার ফজিলত এবং লাভের কথা এসেছে দুনিয়া ও আখেরাতকে কেন্দ্র করে সেটি হচ্ছে নামাজের বিষয় আমরা এই নামাজের বেনিফিট বা লাভের সম্পর্কে আজকে কিছু কথা বলতে চাই এই নামাজের ফজিলত বা বেনিফিট বা লাভ যদি দেখা যায় এত বেশি আছে যে এই ঘন্টা খানেক আলোচনাতে তার কিছুই করা যাবে না তবে আমরা খুবই সংক্ষিপ্ত আকারে কিছু বর্ণনা করার চেষ্টা করব নামাজের লাভগুলি সাধারণত তিন ভাগে ভাগ করা যেতে পারে একটা হচ্ছে নামাজের পূর্বে নামাজের প্রস্তুতির লাভ আর একটা হচ্ছে নামাজের মাঝেই নামাজের মধ্যেই সেই নামাজের লাভ আর একটা হচ্ছে নামাজ পড়ার পর নামাজের লাভ তাহলে তিনটি ক্ষেত্র আছে নামাজের ফজিলতগুলি এবং লাভগুলি জানার জন্য একটা হচ্ছে স্বয়ং নামাজের পূর্বে আর একটা হচ্ছে স্বয়ং নামাজের মাঝেই আর একটা হচ্ছে নামাজ পড়া শেষে আমরা এই তিনটি ক্ষেত্রে শর্টকাটে সংক্ষিপ্ত আকারে আজকে এই আলোচনাটি শুনবো ইনশাআল্লাহ এক নম্বর নামাজের পূর্বে যে ব্যক্তি নামাজি এবং নামাজের পূর্বে নামাজের প্রস্তুতি নেয় নামাজ পড়ার আগে নামাজ সম্পাদন করার পূর্বে অবশ্যই একজন নামাজিকে কি করতে হয় কিছু কাজের প্রস্তুতি নিতে হয় এই সকল কাজগুলি করতে গিয়ে তার যেই নেকি হয় তার যে ফজিলত আছে সেগুলি বর্ণনা শুনেন আমি এ বিষয়ে মাত্র চারটি বিষয়ের বা চারটি ফজিলতের কথা বলবো যে নামাজের পূর্বে কি চারটি বেনিফিট বা ফায়দা পাওয়া যায় এই চারটির মধ্যে এক নম্বর একজন নামাজি ব্যক্তিকে নামাজের পূর্বে অবশ্যই অজু করতে হয় অজু ছাড়া নামাজ হয় না যখন নামাজি অজু করতে যায় তখন তার জন্য কি ফজিলত আছে কি লাভ আছে শুনেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন মান যে ব্যক্তি অজু করলো এবং সুন্দরভাবে অজু করলো সুন্দরভাবে অজু করলো মানে অজু করাতে কোনো ঘাটতি রাখলো না যেটা অজুর নিয়ম ও পদ্ধতি সেগুলা বজায় রেখে অজু করলো বলছেন খারাজাত খাতা ইয়াহু মিন জাসাদিহ তাহলে সেই ব্যক্তির গুণা বের হয়ে যায় তার শরীর থেকে হাত্তা তাখরোজা মিন তাহতে এমনকি তার নখের ভিতরে নখের তল তলদেহ থেকেও গুণাগুলি বের হয়ে যায় হাদিসটিকে ইমাম মুসলিম বর্ণনা করেছেন দুইশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস তাহলে নামাজি ব্যক্তি নামাজের পূর্বে অজু করতে গেলে তার কি আছে লাভ আছে ও ফজিলত আছে তার মধ্যে এই ফজিলতটি পাওয়া যাচ্ছে যে যে ব্যক্তি ভালো করে অজু করে তাহলে তার শরীর থেকে গুণাগুলি ঝরে যায় মুছে যায় এমনকি নখের তলে যা কিছু গুণা থাকে মানে এরকম সূক্ষ্ম স্থান থেকেও তার গুণা মার হয়ে যায় এই প্রথম লাভের কথাটি আমরা শুনলাম দ্বিতীয় লাভ নামাজের পূর্বে যেটা নামাজের ব্যক্তি পায় সেটি হচ্ছে অজু করার পর অজুর একটি দোয়া আছে যাকে বলা হয় অজুর দোয়া যদি কোনো ব্যক্তি এরকম সুন্দর করে অজু করে তাহলে ওর একটা লাভ হলো আর অজু করার পর যদি সেই দোয়াটি পাঠ করে তাহলে কি লাভ হবে শোনেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন মা মিন কুম্মিন তোমাদের মধ্যে কেউ যখন অজু করে পূর্ণ রূপে অজু করে এর আগেও কিন্তু এসেছিল কথাটি যে সুন্দরভাবে অজু করে এখানে বলা হচ্ছে পূর্ণভাবে অজু করে মানে অজুতে কোনো অবহেলা না করে কোনো জায়গা না ছাড়ে আর তাড়াহুড়া করে কাজটাকে খারাপ না করে পূর্ণাঙ্গ অজু করে অতপর বলে এটা হচ্ছে অজুর দোয়া কি দোয়া আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ আন্না মুহাম্মাদান আব্দুল্লাহি ওয়া ইল্লা ফতেহাত যখন এই দোয়াটি পাঠ করে অজু করার পর ইল্লা ফতেহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া তাহলে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হয় জান্নাত আটটি ওই আটটি দরজায় তার জন্য কি করা হয় খুলে দেওয়া হয় ওই আটটির মধ্যে যা দিয়েই সে ঢুকতে চায় প্রবেশ করতে চায় সে প্রবেশ করে এই হাদিসটিকে এমা মুসলিম দুইশো চৌত্রিশ নম্বর হাদিসে বর্ণনা করেছে চিন্তা করেছেন যে একজন ব্যক্তি অজু করলে কতখানি তার লাভ অজুর পরে এই দোয়াটি পাঠ করলে কতখানি লাভ গোটা রমজান মাস রোজা করার পর আল্লাহ তালা রমজান মাসের রোজার যে ফজিলত বর্ণনা করেছেন সেই সকল ফজিলতের মধ্যে আছে যে জান্নাত এর একটি গেট বা একটি দরজা হচ্ছে রাইয়ান বা রাইয়ান জান্নাত সেই সেই রাইয়ান গেট দরজা সেদিক দিয়ে রোজাদারকে ডাকা হবে কিন্তু অজু ভালো করে সম্পাদনকারের জন্য জান্নাতের আটটি দরজাই তার জন্য থাকে যে অজু করার পর এই দোয়াটি পাঠ করবে একটু চিন্তা করেন সেই জন্য বলছিলাম যে যতগুলো ইবাদত আল্লাহ রাবুল আলমিন দিয়েছেন তার মধ্যে নামাজের যতগুলো লাভের কথা বলেছেন অন্য কোনো ইবাদতের এতগুলো বলা হয়নি একমাত্র তৌহিদের বেলা এর চাইতেও বেশি বলা হয়েছে আমাদের ওটা আজকের বিষয় না সে কারণে ওইদিকে কথা বলছেন এটা দ্বিতীয় লাভ শুনলাম নামাজের পূর্বে যেটা মুসাল্লির হয়ে থাকে তৃতীয় লাভ যখন এরকম কোনো ব্যক্তি ভালো করে অজু করে দোয়া পড়ে মসজিদের দিকে যায় তখন তার লাভ কি মানে নামাজের জন্য ও যা কিছুই করছে তাতেই লাভ যখন সে মসজিদের দিকে যায় মসজিদের দিকে গমন করে সেই সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাম বলছেন মান তাতা হারা ফি বাইতি যে ব্যক্তি তার বাড়িতে অজু করে মানে যে যেখানে বসবাস করে সেখানে অজু করে এটা বাড়িও হতে পারে আপনাদের মতো ক্যাম্পও হতে পারে কোনো একটা রুমও হতে পারে যে যেখানে বসবাস করে সোম্মা মাসা এলা বইউতিল্লাহ অতপর আল্লাহ তালার কোন এক ঘরে যায় মানে মসজিদে যায় তারপরে বলছেন কোন আল্লাহ তালার ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্যে কানাত যখন সে এরকম যায় তখন একটি পা যখন সে তুলে তখন ওই প্রথম পাটি তোলার সাথে সাথে তার একটি গুণা মোচন করা হয় আর অপরটি যখন তুলে ফেলে তখন তার একটি মর্তবা তার একটি মর্যাদা বাড়িয়ে দেওয়া হয় একটি পা ফেলে গুণা মোচন হয় আর আরেকটি ফেলে তখন তার মর্যাদা বাড়িয়ে দেওয়া হয় তাহলে অজু করার পর যখন সে মসজিদের দিকে যাচ্ছে ওই যাতায়াতটাও তার জন্য কি লাভের যাতায়াত এবং এক একটি পায়ে এক একটি গুণা তার মোচন হচ্ছে আর এক একটি পায়ে এক একটি তার মর্যাদা ও সম্মান বৃদ্ধি পাচ্ছে যদি কোনো মানুষ হেঁটে না গিয়ে গাড়িতে যায় তাহলে কি হবে ইনশাআল্লাহ তাহলে তার গাড়ির চাকা যেভাবে ঘুরছে সে অনুযায়ীও সে কি পাবে নেকি পাবে ইনশাআল্লাহ এটি মুসলিম শরীফের হাদিস ছয় ছয়শো ছিষট্টি নম্বর হাদিসে এই বেনিফিট বা এই ফজিলতের কথা এসেছে অতপর চতুর্থ ফজিলতটি আমরা শুনব যখন কোনো মানুষ এরকম করার পর মসজিদে আসে আসার পর মসজিদে এখনো নামাজ শুরু হয়নি তাই নামাজের জন্য অপেক্ষা করে আমাদের অনেক ভাই আছেন যারা নামাজি যারা বেনামাজি ওদের তো আল্লাহ তালা ওদের হেদায়ত দিক ওদের ইসলামে কোনো অংশ আছে কি নাই তা নিয়ে বিরাট সন্দেহ কিন্তু যারা নামাজি এরকম ভাই কেউ দেখা যায় যে অজু করার পর একটু খবরটা শোনার জন্য ওয়েট করে যে খবরটা একটু চলছে পাঁচ মিনিট শুনে নেই এখন একামত হলে যাবে বা একামত হয়েছে সুরা ফাতে শেষ হলো এখন যাই যে ধরি দেখেন ওরা বিরাট ভুল করে বিরাট একটা নেকির অংশ থেকে বাদ পড়ে যায় খবরটা আপনি পরেও শোনা যেতে শুনতে পারেন তারপরের দিনও শুনতে পারেন বা এরকম নয় যে খবরটা আপনার জন্য বেশি খরচ আর নামাজটা কম খরচ শুনেন কত বড় নেকি থেকে সে বঞ্চিত হয় আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল্লাহ বলছেন একজন বান্দা যখন নামাজের জন্য অপেক্ষা করে মানে জামাত শুরু হওয়ার অপেক্ষা করে তখন সে নামাজেই থাকে যতক্ষণ পর্যন্ত অপেক্ষা করে মানে যতক্ষণ পর্যন্ত সে অপেক্ষা করছে অতক্ষণ পর্যন্ত কিসে থাকছে নামাজে থাকছে তাকে ধরা হচ্ছে যে নামাজি আল্লাহ তালার কাছে আর যদি ওই সময় জিকির আজকার করে তারপরে কোরআনের তেলাবাত করে তাহলে আরো কত কিছু লাভ আছে এই সময় আরো একটি জিনিস মনে রাখবেন বলছেন আল্লাহ রসুল সাল্লাম যখন সে অপেক্ষা করে নামাজের জন্য মসজিদে বসে তার মোসাল্লায় বসে তখন ফেরেস তারা বলে আল্লাহ ফিরলাহ হে আল্লাহ এদেরকে ক্ষমা করো একে ক্ষমা করো কে বলে কথা ফেরেশতা কাকে বলে আল্লাহ তালার কাছে হে আল্লাহ একে ক্ষমা করো মানুষের দোয়া হয়তো কবুল না হতে পারে কিন্তু ফেরেস্তার দোয়া কবুল হয় আর সেই ফেরেস্তা তার জন্য দোয়া করে যে হে আল্লাহ একে ক্ষমা করো আল্লাহ হুম্মার হাম হু হে আল্লাহ এর উপর রহম করো দয়া করো যতক্ষণে সে না ফিরে যায় কিংবা যতক্ষণে তার অজু না ভেঙে যায় ততক্ষণ পর্যন্ত ফেরেস্তাগণ তার জন্য এরকম দোয়া করতে থাকে হাদিসটিকে এমাম বোখারে তিন হাজার দুশো উনত্রিশ নম্বর এবং এমাম মুসলিম ছয়শো উনপঞ্চাশ নম্বর হাদিসে বর্ণনা করেছে চিন্তা করতে পারেন ভাই একজন নামাজের তাহলে কত লাভ আছে এখনো তো নামাজ শুরু হয়নি নামাজ শুরু হওয়ার পূর্বে ওর এতগুলো লাভ অন্য এক হাদিসে এসেছে যে যখন কোনো ব্যক্তি আজান হয় আর একামত হয়নি এই আজান এবং একামতের মাঝে আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করে তখন আল্লাহ তালা তার দোয়া ফিরিয়ে দেন আর যারা নামাজি হওয়া সত্ত্বেও আমরা এই সময়টার গুরুত্ব দিই না মানে কোনোদিনই এসে আজানের এই আজানের পর একামতের পূর্বে দুই একাত নামাজ পড়ে আল্লাহ তালার কাছে দোয়া না করি তাহলে এই ফজিলতের সময়টা এই দোয়া কবুল হওয়ার সময়টা কিভাবে পাবো সেই জন্য বলছিলাম যে এটা বড় ভুল আমাদের অনেক ভাইয়ের যে তারা এই সময়টা জেনে বুঝে ছেড়ে দেন অন্য এক হাদিসে এসেছে আল্লাহ রসুল বলেছেন কুমুর রেবাদ যারা অপেক্ষা করে তারা হচ্ছে প্রহরী প্রহরী কিসের প্রহরী যারা মুজাহিদ তাদের যে রক্ষা করার জন্য তাদের সুরক্ষার জন্য যারা পাহারা দেয় ওরকম প্রহরীর মতো এই হাদিসটি মুসলিম দুশো একান্ন নম্বর হাদিসে বর্ণনা করেছে ভাই এরকম প্রচুর ফজিলতের হাদিস এসেছে যে একজন মানুষ নামাজ পড়ার পূর্বে যে সকল প্রস্তুতি নিয়ে যা কিছু করে তার জন্য কতগুলি ফজিলত আমি আপনাদেরকে যে হাদিসগুলি কোর্ট করছি এগুলা কোনো রকম জয়ীফ হাদিস তোলা হয়নি অধিকাংশ হাদিসে বোখারি এবং মুসলিম না হলে কম করা হলে সহি হাদিস যেন তাতে কোনো সন্দেহ না থাকে কিছু মানুষ বলবে এত নাকি পাবো কি পাবো না ভাই আল্লাহ বলে আলমিন কি বকেল না ইহুদিরা বলেছিল আল্লাহ আল্লাহ তালা ঘন ভাণ্ডারে কোনো কিছু ঘাটতি নাই কমতি নেই তিনি একজন মানুষকে ক্ষমা করবেন তাদের কোনো অসুবিধা নেই কিন্তু বান্দাকে ক্ষমা তো চাইতে হবে একটা হাদিসে কুৎসিতে এসেছে যে লাউ আন্না আউ্বালাকুম ওয়া আখেরাকুম তোমাদের প্রথমের লোক এবং শেষের লোক মানে যত লোক আছে দুনিয়াতে ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ইনস এবং জিন অর্থাৎ ইনসান মানুষ এবং জিন এই সকল সম্প্রদায় যদি এক জায়গায় দাঁড়িয়ে আমার কাছে কিছু চায় আর আমি ওদেরকে মন চাওয়া দিয়ে দিই তাই তো আলাটা যে যাই চাচ্ছে আমি যদি দিয়ে দিই আল্লাহ তারা বলছে যে যা চাচ্ছে যদি কোনো মানুষ কোটি কোটি টাকা চায় কোটি কোটি হ্যাঁ কুইন্টাল সোনা চায় গাড়ি চায় বাড়ি চায় যা ইচ্ছা বলছেন আল্লাহ তালা যে জিন এবং ইনসান যতগুলো আছে তোমরা যদি সবাই সব কিছু চাও তারপর তোমাদের মনে যা আছে সব চাও আল্লাহ বলছেন আর আমি যদি তারা যেটা চায় সেই মন চাওয়া সব কিছু দিয়ে দিই তাহলে আমার ভান্ডার থেকে কিছুই কমবে না কিন্তু যদি অথই সমুদ্রে একটা শুয়ে ডুবান ডুবার পর তুলেন তাহলে শুয়ের আগায় ডোগায় যতটুকু পানি আসে আল্লাহ রাবুল আলমিনের ধনভাণ্ডার থেকে অতটুকুই কম হয় এর বেশি কিছু চিন্তা করছেন সেই জন্য এই চিন্তা যেন মানুষ না করে যে কে জানে আমি সব ফজিলত পাবো কি পাবো না অবশ্যই পাবেন কিন্তু অবশ্যই ক্লাসের সাথে এই কাজের জন্য ধাবিত হতে হবে এই কয়েকটি কথা ছিল নামাজের পূর্বে কি লাভ একজন নামাজের কি ফজিলত তার কয়েকটি হাদিস অনেক এই বিষয়ে হাদিস এসেছে আমরা কয়েকটি শুনলাম এরপর স্বয়ং নামাজ পড়লে সেই নামাজটার কি লাভ আছে তার কি ফজিলত আছে নামাজের মধ্যে কি ফজিলত আছে তার সম্পর্কে আলোচনা শুনেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন নামাজের সম্পর্কে পাঁচ ওয়াক ফরজ নামাজের সম্পর্কে বলছেন আসসালাম খামসু পাঁচ ওয়াক্তের ফরজ নামাজ এবং একটি জুমা আরেকটি মধ্যবর্তী জুমার জন্য একটি জুমা থেকে আরেকটি জুমার মাঝখানের সময়ের জন্য ও রামাদান ও এলা রামাদান আর এক রমজান মাস আরেক রমজান মাসের মধ্যবর্তীর সময়ের জন্য এর মধ্যে বান্দা যা গুণা করে সেই গুণাগুলির কাফারা শুরু মানে এক ওয়াক্তের নামাজ পড়ার পর তারপরের ওয়াক্তের মাঝে যদি কেউ গুনাহ করে তাহলে তার এই ফরজ নামাজ এই গুণাগুলিকে কি করে দেয় গুণাগুলির কাফারা হয়ে যায় মোচন করে দেয় একটি জুমা আরেকটা জুমার মধ্যবর্তী সময়ে যা গুণা হয় সেগুলো মোচন হয়ে যায় আরেকটি রমজান মাস রোজা রাখলো মাঝে যা গুণা হলো আরেকবার রমজান মাস পেল সেই সময় রোজা করলো তার গুণাগুলি ক্ষমা হয়ে গেল তারপরে বলছেন মা বেনা হুন্না ইদাজ তুনে বাতিল কাবায়ের এরকম সকল গুণাগুলি এরকম মাঝে মাঝে যদি মাঝে তার হয়ে থাকে তাহলে ক্ষমা হয়ে যায় কিন্তু সে যদি বড় গুণা থেকে বেঁচে থাকে তাহলে মানে এর মাঝে যদি সে বড় গুণা করে দেয় তাহলে সেগুলো কি হয় না ক্ষমা হয় না কিন্তু ছোট গুণা করে দিলে সমস্ত সেই ছোট গুণাগুলি ক্ষমা হয়ে যায় একটি ফরজ নামাজ আর একটি ফরজ নামার মাঝে যা কিছু গুণা হলো আল্লাহ তালা ক্ষমা করে দিবেন শর্ত হলো যেন কবিরা গুণা না কবিরা গুণাটা কি জিনিস কবিরা গুণা হচ্ছে বড় গুণা এমন গুণা যে গুণা করলে আল্লাহ রাব্বুল আলমিন হয় দুনিয়াতে তার শাস্তির কথা বলে দিয়েছেন যেমন কেউ যদি জেনা করে তাহলে তাকে সে যদি বিবাহিত হয় তাহলে হত্যা করতে হবে সে যদি অবিবাহিত হয় তাহলে একশো মেত্রাঘাত করতে হবে দুনিয়াতেই তার শাস্তির কথা বলেছেন কিংবা আখেরাতে কঠিন শাস্তির কথা বলেছেন কিংবা তার উপর অভিশাপ দিয়েছেন এগুলো হচ্ছে বড় গুণা এরকম বড় গুণা করলে আল্লাহ রাবুল আলমেন এ সকল ইবাদতের মাঝে ইবাদতের মাধ্যমে আর ক্ষমা করেন না সেটার জন্য অবশ্যই আলাদা তৌবা করতে হবে ইস্তেফার করতে হবে আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে সেটা পুনরায় আর করা যাবে না তাহলে তখন সেটাও ক্ষমা হবে কিন্তু ছোট গুণাগুলি এরকম ইবাদত করলেই ক্ষমা হয়ে যাবে একটি ফরজ নামাজ পড়ার পর আরেকটি ফরজ নামাজের মাঝে কিছু গুণা থাকলে সেই গুণাগুলি ক্ষমা হয়ে যাবে এই হাদিসটিকে ইমাম মুসলিম দুশো তেত্রিশ নম্বর হাদিসের বর্ণনা করেছেন এটি ছিল নামাজের স্বয়ং কিলা এবার শোনেন কিছু নামাজের আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বিশেষ করে বর্ণনা দিয়ে বলছেন আরেকটি দুটি নামাজের সম্পর্কে বলছেন ফজরের নামাজ এবং আসরের নামাজ এই দুটি নামাজের সম্পর্কে বলছেন মানসাল্লাল পারাদাইনে দাখলাল জান্নাত যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে হাদিসটি ইমাম বুখারি এবং মুসলিম উভয়ে বর্ণনা করেছেন এই দুই ঠান্ডার নামাজ বলতে কি বুঝায় দুই ঠান্ডা নামাজ বলতে ফজরের নামাজ এবং আসরের নামাজ বুঝায় ফজরের নামাজ রাতের শেষাংশ হওয়ার কারণে রাতের শেষাংশে বেশি ঠান্ডা সেই কারণে ওটাকে বলা হচ্ছে রাতের ঠান্ডা আর আসরের নামাজ দিনের যেটা তাপ দুপুরের সময় হয় সেটা যখন শেষের দিকে চলে যায় তখন ওটা আসরের সময় হয় তো বলছেন যে এই দুই ঠান্ডার নামাজ যে আদায় করবে অর্থাৎ ফজরের নামাজ ও আসরের নামাজ আদায় করবে তার জন্য জান্নাত আছে সে জান্নাতে প্রবেশ করবে তাহলে এই দুটি নামাজের কি ফজিলত পাওয়া গেল আর শুনেন এশা ও ফজরের ফজরের কি ফজিলত এই দুটি নামাজ পাঠ করলে আপনার কি হতে পারে আল্লাহ রসুল সাল্লাম বলছেন মান সাল্লাল এশা যে ব্যক্তি এশার নামাজ পড়ে ফি জামা আতিন জামাতের সহিত শর্ত এশারের নামাজ পড়ে কার সহিত জামাতের সহিত যেমন আপনারা আজ এখানে জামাতের সহিত নামাজ আদায় করলেন ফাঁকান নামাজ কামা নিসফাল্লাইল তাহলে সে যেন অর্ধেক রাত পর্যন্ত কিয়াম করলো মানে অর্ধেক রাত পর্যন্ত নফল নামাজ আগে এশারের নামাজ জামাতের সাথে পড়লে কি করলো অর্ধেক রাত সে যেন নফল নামাজ আদায় করলো সুবাহাফি জামা আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়লো ফাঁকা নামাজ সাল্লাহ কুল্লা তাহলে সে যেন সারা রাতই নফল নামাজ আদায় এই হাদিসটিকে বা মুসলিম ছশো ছাপ্পান্ন নম্বর হাদিসে বর্ণনা করছেন চিন্তা করতে পারেন যে একজন মানুষ যদি অনেকেই এই যে জামাতকে অবহেলা করে তার জন্য কত নেকি নষ্ট হয় আপনি শুধু জামাতের সাথে নামাজ আদায় করে নিলেন এসা অর্ধেক রাতের ক্যাম করার মতো নকল নামাজ পড়ার মতো নেই খজরে পড়ে নিলেন তাহলে পুরো রাত পড়ার মতো নেই তার একজন মানুষ একজন নামাজি সে নামাজ পড়ার মাধ্যমে গোটা রাত ও গোটা দিনই নামাজের মধ্যে থাকছে যদি এই হাদিসগুলো দেখে কি করা যায় আসলে যদি খেয়াল করা যায় তাহলে সে যেন সবসময় নামাজের মধ্যে থাকছে কিংবা নামাজের মতো নেকি পাচ্ছে আমরা চতুর্থ নম্বর বিশেষ একটি হাদিস শুনব যেটা নামাজের সময় বান্দার লাভ ও ফজিলত এর চাইতে লাভ ও বড় ফজিলত কিছু নাই যখন বান্দা নামাজ আদায় করে তখন আল্লাহ রাবুল আলমিন তার সুরা পড়ার সাথে সাথে তার সঙ্গে কথাবার্তা বলেন কি বলেন কথা বলেন আলাপ করেন চুপি চুপি আল্লাহ রাবুল আলমিন সেই বান্দার সাথে সেই নামাজের সাথে শোনেন হাদিসটি মুসলিম তিনশো তিনশো পঁচানব্বই নম্বর হাদিসে বলছেন আল্লাহ বলছেন আমি আমার নামাজকে আমার ও বান্দার মাঝে দুই ভাগে ভাগ করে দিয়েছি নামাজকে কি করেছি দুই ভাগে ভাগ করে দিয়েছি ওয়ালে আব্দি মা সালা ফায়দা কাল আল আব্দু আর বান্দা যা আমার কাছে চায় আমি তাকে সেটাই দেব বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন নামাজে প্রত্যেক মানুষকে সুরা ফাতিহা পড়া জরুরি যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আল্লাহ বলেন কাল আল্লাহ হামাদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করলো নামাজি ব্যক্তি আলহামদুলিল্লাহ বলছে আর আল্লাহ তালা কি বলছেন আমার বান্দা আমার প্রশংসা করলো এটাই হচ্ছে যে আল্লাহ তালা এই বান্দার জন্য সে কথা বলছেন আল্লাহ তালা কথা বলছেন তার জন্য তারপরে কি হয় ফায়দা কালা আর রহমান আর রাহিম যখন আর রহমান রাহিম বলে কালা আল্লাহ বলেন আসনা আলাইয়া আব্দি আল্লাহ রাব্বুল আলাম আমার বান্দা আমার প্রশংসা করলো আমার গুণগান করলো তারপর হাদা বাইনি ওয়া বাইনা আব্দি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন মানে হে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই এ কথাটি যখন বান্দা বলে তখন আল্লাহ তাআলা বলেন হাদা বাইনি ওয়া বাইনা আব্দি এটা বান্দা এবং আমার মাঝের বিষয় বান্দা এবং আমার বিষয় অন্য কাউকে বলার বিষয় না ওয়ালে আব্দি মা আলা এবং আমার বান্দার জন্য ওটাই আমি দিব যেটা সে চাইবে তারপরে যখন বান্দা বলে ইহদিনা আলাইহিম তখন বান্দা আল্লাহ আলামিন বলেন মা এটা হচ্ছে আমার বান্দার হক এখন আমার বান্দাকে দিতে হবে আমার বান্দা এখন যাই চাইবে আমি তাই তাকে দিতে হবে মুসলিম বর্ণনা করেন চিন্তা করছেন তাহলে একজন বান্দা যখন সুরা ফাতেহা পাঠ করে আলহামদ পাঠ করে তখন প্রত্যেক আয়াতের সাথে সাথে আল্লাহ রাবুল আলমিন কি করছেন তার সঙ্গে কথা বলছেন এর চাইতে বড় পাওয়ার আর কি হতে পারে আমরা পাঁচ নম্বর লাভটা একটু জানি যেটা নামাজ পড়ার সময় নামাজের ভিতরে বান্দা পেয়ে থাকে সেটি হচ্ছে যখন সুরা ফাতেহা পাঠ করা হলো আর ইমাম আমিন বলছেন ওই সময় যখন আমিন বলা হবে তখন কি লাভ আল্লাহ রসুল সাল্লাম বলছেন এটা আম্মান আল ইমাম আমেনু যখন ইমাম আমিন বলবে তখন তোমরাও আমিন বলো কারণ যার আমিন ফেরেস্তাদের আমিন বলার সাথে খাপ খেয়ে যাবে মিলে যাবে গোফের আলহমা তাকাদ্দামা বিন তাহলে তার পূর্বের সকল গুণা ক্ষমা করে দেওয়া তাহলে ইমাম যখন আমিন বলেন আমাদেরকে ওর সাথে সাথে বলতে হবে না ও আমিন যখন বলা হয়ে গেল তখন আমাদেরকে আমিন বলতে হবে আর আমরা যখন আমিন বলবো ইমাম যখন আমিন বলা শেষ হলো তখন ফেরেস্তারাও আমিন বলে ফেরেস্তাগুনের আমিনের সাথে আমাদের আমিনটা মিলে গেলে আমাদের পিছনের গুণা সব সাকিরা গুণা সব ক্ষমা হয়ে যাবে এই হাদিসটিকে এই হাদিসটি সহি হাদিস এবং এরকম আরও কয়েকটি বেনিফিট স্বয়ং নামাজের মাঝেই আছে আমরা সংক্ষিপ্ত করছি তার মধ্যে যখন বান্দা সিজদায় যায় তখন সিজদায় সবচেয়ে বেশি আল্লাহ রাবুল আলমিনের বান্দা নিকটবর্তী হয় দেখেন এই সিজদা করা হচ্ছে বান্দার সব চাইতে নিজের বিনয় নম্রতা এবং সে যে বান্দা সে যে দাস সে যে গোলাম সে নিজের মাথা ঠেকাই দিয়েছে আল্লাহ রাবুল আলমিনের দরবারে এর চাইতে আর ছোট কিছু হওয়ার বিষয় থাকে না ওই সময় আল্লাহ রাবুল আলমিনের কাছে সবচেয়ে বেশি নিকটতর হয়ে যায় সেই বান্দা বলা হয় যে কামেরুনা যা এই সময় বান্দা দোয়া করলে আল্লাহ তালা তার দোয়া কবুল করেন বা কবুল করেন আমরা সুহানা রাব্বিয়াল আলা তিনবার বলে উঠে যাই দোয়া করি না এই সময় আপনি দোয়া করতে পারেন তিনবার বলার পর আপনি কি করতে পারেন আল্লাহ তালার কাছে ওই সাজদারত অবস্থায় দোয়া করতে পারেন ফরজ নামাজে আরবিতে দোয়া হওয়া বেশি ভালো নকল নামাজে নিজের ভাষাতেও করা যায় তো এই সময় হয় সবচেয়ে বান্দা নিকটবর্তী রুকুর সময় হয় বান্দা নিকটবর্তী যখন সে দরুদ পাঠ করে আর সালাদ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের প্রতি পাঠ করে একবার যে দরুদ পাঠ করে আল্লাহ তালা তার উপর দশবার পাঠ করেন এভাবে সালাম ফেরানোর সময় যখন তার তহাইয়া ও দরুদ পাঠ করা হয়ে যায় ওই সময় নামাজ শেষ করার আগে সালাম ফেরার পূর্বে এই সময় সে তার নিজের ইচ্ছাকৃত যেগুলো দোয়ার প্রয়োজন সেই দোয়াগুলি সেখানে যদি পাঠ করে আল্লাহ রাবুল আলমিন কবুল করেন আমাদের একটা বড় ভুল হলো এই যে আমরা এই নামাজে যতক্ষণে থাকি ততক্ষণে নিজের যেগুলো প্রয়োজনীয় দোয়া সেগুলো করি না চেষ্টা করি কি যে সালাম ফিরাবে এখন দোয়া করব বান্দাকে নামাজের মাঝেই দোয়া করতে হবে তাহলেই সেটা বেশি কবুল হওয়ার সম্ভাবনা কারণ যতক্ষণে নামাজ বান্দা নামাজে থাকে ততক্ষণে তার আল্লাহর সাথে সম্পর্ক থাকে কথোপকথন হয় যখন এই সালাম ফিরাই দিল তখন এই সম্পর্কটা শেষ হয়ে যায় সেজন্য নামাজের মাঝে নামাজের মধ্যে সাজদার সময় রুকুর সময় সালাম ফেরানোর পূর্বে মানুষ আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করবে এগুলো হচ্ছে দোয়া কবুল হওয়ার বেশি বেশি সম্ভাব্য স্থান এবং ভালো স্থান যেখানে আল্লাহ রাবুল আলমিন দোয়া কবুল করে থাকে আমরা দ্বিতীয় পয়েন্টে এখানে শেষ করলাম অর্থাৎ স্বয়ং নামাজ এবং নামাজের মাঝে কি লাভ আছে এবার খুবই সংক্ষিপ্ত আকারে তৃতীয় পয়েন্ট নামাজ শেষ করার পর সালাম ফেরানোর পর নামাজের জন্য আর কি লাভ আছে শুনবেন সালাম ফেরানোর পর ফরজ নামাজ শেষ করার পর বান্দা যখন সালাম ফিরিয়ে দেয় তখন কিছু দোয়া ও আজকারের ঘোষণা এটা শূন্যতে এসেছে যে সালাম ফিরানোর পর এখন সে যেতে পারে মসজিদ থেকে তার নামাজ শেষ তার যদি কিছু জিনিসের প্রয়োজন থাকে এখন যেতে পারে কিন্তু যদি কেউ না গিয়ে জিকির আসকার করে তাহলে তার জন্য কি লাভ শুনেন আল্লাহ রসুল বলছেন দুপুরে কুল্লে সালাহ নাম প্রত্যেক নামাজের পর যখন কোনো ব্যক্তি তসবি পাঠ করে মানে সুবহান আল্লাহ বলে আল্লাহ এবং তকবির পাঠ করে মানে আল্লাহ আকবার বলে তেত্রিশ বার ওয়া হামিদ আল্লাহ এবং আল্লাহর প্রশংসা করে মানে আলহামদুলিল্লাহ বলে তেত্রিশ বার প্রথম তেত্রিশ বার সুবাহান আল্লাহ তারপরে আলহামদুলিল্লাহ তারপরে আল্লাহ আকবার তেত্রিশ বার তেত্রিশ বার করে বলার পর যখন এই দোয়াটি পাঠ করে আল্লাহ রসুলাম বলছেন গোফেরাত খাতায়াহু তার গুণাগুলি ক্ষমা করা হয় যদি তার গুনার পরিমাণ সমুদ্রের ফেনা বরাবর হয় সমুদ্রে যখন পানি এক এক ঢেউ আরেক ঢেউরের সঙ্গে যখন আছাড় খায় কিংবা বাঁক থাকে তখন যে ফেনা তৈরি হয় এটা যত বড় হয় এরকম বড় যদি তোর গুণা থাকে তবু আল্লাহ রাবুল আলমী তার সেই গুণাগুলিকে ক্ষমা করে দেন হাদিসটিকে ইমাম মুসলিম পাঁচশো সাতানব্বই নম্বর হাদিসে বর্ণনা করেছে তাহলে এটা একজন নামাজের বেনিফিট ও লাভ নামাজ শেষে অতপর যদি কেউ আয়াতুল কুরসি পাঠ করে নামাজের এই তসবিগুলার পর বা এর সাথে সাথে কি পাঠ করে আয়াতুল কুরসি পাঠ করে তাহলে তার কি নেকি আছে লাভ আছে শোনেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন মান কারা আয়াতুল কুরসি বা কুল্লা সালাতিন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে তাহলে জান্নাতে প্রবেশ করা থেকে তাকে কেউ বিরত রাখতে পারে না মৃত্যু ছাড়া মানে সে মারা গেলে জান্নাত পাবে যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে সেই ব্যক্তি মারা গেলেই কোথায় যাবে জান্নাতে যাবে কেবলমাত্র মরণেই তাকে জান্নাত প্রবেশ করা থেকে দূরে রাখতে পারে এছাড়া অন্য কিছু তাকে জান্নাতে যাওয়া থেকে দূরে রাখতে পারে না হাদিসটিকে ইমাম নাসাই সুনানুল কুবরায় বর্ণনা করেছে তাহলে এখন বলেন যে একজন নামাজি মানুষের কতখানি লাভ হলো চিন্তা করা যায় কিন্তু যেই ভাই নামাজই পড়ে না সে এরকম কোনো একটিও কি পাবে যদি সে নামাজের জন্য প্রস্তুতি না নিল মানে নামাজ পড়ে না উজু করবে না নামাজ পড়ে না মসজিদের দিকে যাবে না নামাজ পড়ে না খরচ নামাজের জন্য সে অপেক্ষা করবে না নামাজ পড়ে না তার মানে সে কোনো নামাজেই পড়ে না নামাজ পড়ে না তার মানে সে আল্লাহ তালার সাথে চুপি চুপি কথা হয় না নামাজ পড়ে না মানে সে সালাম ফেরার পরেও জিকির আজকার করে না যখন করে না তখন তার কোনোই কে ফজিলত পাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু যে ব্যক্তি নামাজ পড়ে এই সকল নামাজ তাহলে দেখতে পেলেন যে সে যদি কিছু কোন সময় নামাজ নাও পড়ছে তবুও নামাজের মতো নাকি পাচ্ছে কেউ কেউ যদি তার মধ্যে একটি নামাজ জামাতে পড়ে নিচ্ছে তাহলে অর্ধেক রাত পর্যন্ত কে আমের নেকি পাচ্ছে জামাতের সাথে ফজরের নামাজ পড়ছে পুরা রাতের নফল নামাজের নেকি পাচ্ছে আমরা আলোচনার শেষ দিকে একটি আর হাদিস শুনাই দিই তারপরে আলোচনা শেষ এই হাদিসটি হলো এই সকল ফরজ নামাজ ছাড়াও কিছু নামাজ আছে যাকে বলা হয় সুন্নাতে মোয়াক্কাদা ওগুলি হচ্ছে বারো রাকাত নামাজ জোহরের খরচ নামাজের পূর্বে চার রাকাত খরচ নামাজের পর দুই রাকাত হয়ে গেল কত ছয় রাকাত মগরিবের ফরজ নামাজের পর দুই রাকাত হয়ে গেল কত আট রাকাত এশারের ফরজ নামাজের পর দুই রাকাত হয়ে গেল কত দশ রাকাত ফজরের ফরজ নামাজের পূর্বে দুই রাকাত হয়ে গেল কত বারো রাকাত এই বারো রাকাত নামাজকে বলা হয় সুন্নতে মোয়াক্কাদা এমন একটি সুন্নত নামাজ যেটা আল্লাহ রসুল সাল্লাম তাবিদের সাথে পড়েছেন ফরজ নামাজগুলির পর এই সম্পর্কে হাদিসটি শুনেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন মামিন আব্দিন যে কোনো ব্যক্তি একদিনে বারো রাকাত নামাজ আদায় করে এই বারো রাকাত নামাজ যার বর্ণনা একটু আগে আমি আপনাকে দিলাম তাতাওয়ান গায়রা ফারিদা নফল হিসাবে ফরজ হিসাবে না বারো রাখার নামাজ পড়ে কি হিসাবে নফল হিসাবে ফরজ হিসাবে না ফরজ নামাজগুলি সে অবশ্যই পড়ে অতপর বারো রাখার নফল হিসাবে নামাজ আদায় করে ইল্লা বানাল্লাহ ফিল জান্নাত তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি আও ইল্লা বনে আলাহু বাইতুন ফিল জান্নাত রাবি হাদিস তিনি একটু সন্দেহে পড়ে বলছেন এই কথা বললেন কিংবা বললেন ইল্লা বনে আলা হুবাইতুন ফিল জান্না কিংবা তার জন্য জান্নাতে ঘর তৈরি করা হবে প্রথমটাতে ছিল আল্লাহ তালা তার জন্য ঘর তৈরি করবেন অলরেডি আর দ্বিতীয়টা হচ্ছে তার জন্য ঘর তৈরি করা হবে দুটির অর্থ একটু পার্থক্য হলো দুটির রেজাল্ট একই যে যে বারো একাত নামাজ আদায় করবে আল্লাহ রাবুল আলমিন তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন জান্নাতে তার জন্য বাড়ি তৈরি হবে হাদিসটিকে এবং মুসলিম সাতশো আঠাশ নম্বর হাদিসে বর্ণনা করেছেন আমি আলোচনার শেষে এই কথাই আপনাদের বলতে চাইব বা আবেদন করব যে আমরা কি জান্নাতে ঘর চাই না আমরা কি জান্নাতবাসী হতে চাই না প্রত্যেক মুসলিমের লাস্ট কামনা শেষ কামনা শুরু কামনা এটাই যে সে যেন কোনো না কোনো রূপে জান্নাত লাভ করে তার গুণা খাতা যেন ক্ষমা হয় এই জন্য আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে যারা আমরা এই নামাজের লাভ লাভগুলি ফজিলতগুলির কথা শুনলাম তারা যেন অবশ্যই এই আমলগুলি করার চেষ্টা করি এবং যারা আমরা এখনও নামাজ পড়ি না বা পড়াতে অলসতা করি কিছু পড়ি কিছু পড়ি না এরকম ভাইদেরও কাছে অনুরোধ করব যে আপনি সত্যিকারে ভালো নামাজি হন আপনার এ সকল বেনিফিট ও লাভ আপনার জন্য হবে আপনি আখেরাত ও কেয়ামতের দিনে অবশ্যই আপনার এই লাভ পেয়ে যাবেন সেদিন আপনাকে খুশি হবে এবং সেদিন আপনি আপনার জন্য জান্নাতে ঘরও পাবেন যেটা দুনিয়াতে থাকতে আপনার জন্য নির্মাণ হয়ে যাবে আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে এ সকল সুন্দর আমল পালন করার তৌফিক দান করেন যাদের মধ্যে অলসতা আছে সেগুলো যেন আমরা দূর করে অবশ্যই ভালো এবং সুন্দর নামাজি হয়ে যাই আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো কমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত